তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান সবুজ ঘেরা এই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরা এই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হলো পুরাণ তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান ডানা মেলে পাখি উড়ে তোমার নামে নদী বহে নিরবধি তোমারি নামে নানা বেলে পাখি উড়ে তোমার নামে নদী বহে নিরবধি তোমারি নামে নানা বেলে পাখি উড়ে তোমার নামে নদী বহে নিরবধি তোমারি নামে ও আকাশ জমিন তুমি করিলে সৃজন প্রিয়তম নেই কেহ তোমার মতন আকাশ জমিন তুমি করিলে সৃজন প্রিয়তম নেই কেউ তোমার মতো আকাশ জমিন তুমি করিলে সৃজন প্রিয়তম নেই কেউ তোমার মতো তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান গো মহামহিয়ান তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনু তবনুদান তবনুদান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান www.onibus.in